এই চবন ঋষি এ কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না এটা কোনো এটা জড়জগতের বৃদ্ধ ব্যক্তির হাতে একটা কন্যাকে দিয়ে তা নয় আমরা পরে দেখব এই চবন ঋষি কি করলেন অশ্বিনী কুমার দয়কে সোমরস পানের ভাগ দিয়েছিলেন বলে সোমরস পানের ভাগ দিয়েছিলেন আর তার জন্য এই অশ্বিনী কুমার দয় তাকে কি করেছিলেন নবযৌবন করে দিয়েছিলেন একেবারে কোনো রসায়নে একটা স্নান করেছিলেন সেই রসায়নেতে ডুবিয়ে দিয়েছিলেন বলছেন এখানে চান করুন করে উঠে দেখলেন অশ্বিনী কুমারোদ্বয় আর চবন ঋষি তিনটির একই রূপ কন্যা এবার ফাঁপড়ে পড়ে গেছেন কন্যা বলছেন আমি তো আমার স্বামীকে চিনতে পারবো না এখন তো আমার ব্যবিচার দোষ লেগে যাবে দয়া করে বলুন আপনাদের তিনজনের মধ্যে কে আমার স্বামী তারা অনেকক্ষণ রসিকতা করলেন পরে নির্ণয় করে দিলেন অশ্বিনী কুমার এই তোমার স্বামী তা নাহলে চেনার উপায় চেন নবযৌবন এত সুন্দর চবন ঋষির আশ্রমে পরবর্তী সময়ে সরজাতি কন্যাকে দর্শন করার জন্য এসেছিলেন এসে অত্যন্ত রুষ্ট হয়েছিলেন কন্যার উপর তুমি একই ব্যবিচারিণী হয়েছ তুমি সেই সর্বজগতের নমস্কারের পাত্র সে শ্রদ্ধার পাত্র সেই চবন চবন ঋষিকে বাদ দিয়ে তুমি অন্য পুরুষকে ভজনা করছো কি ব্যাপার তোমাকে আমি ত্যাজ্য তোমার উপর অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন তিনি সঙ্গে সঙ্গে সেখানে কি হলো আমরা দেখলাম সেই কন্যা হেসে হেসে বললেন পিতাশ্রী পিতাশ্রী বাস্তবিক পক্ষে ইনি সেই চবন ঋষি তাই নাকি বলে হ্যাঁ এইভাবে দেখে গেল যাই হোক এখানে আমরা দেখলাম চবন ঋষিকে চবন ঋষি যেহেতু যজ্ঞের ভাগ দিয়েছিলেন কাকে অশ্বিনী কুমার দয়কে তারা হচ্ছে স্বর্গের বৈদ্য বৈদ্যকে কোনো সমরস দেওয়া উচিত নয় আবার আমরা কদিন আগেই যেয়েছিলাম চার পাঁচ দিন আগে যে সেখানে যে বজ্র নির্মাণ হয়েছিল দদিচি মুনি তাকে ইন্দ্র এসে ধমক দিয়েছিলেন খবরদার এই বিদ্যা ব্রহ্মবিদ্যা দেবেন না কাকে বলে অশ্বিনী কুমার দয়কে দিলে কিন্তু গলা কেটে ফেলবো তখন যখন অশ্বিনী কুমারতে এসে বলে কী হলো আপনার সঙ্গে তো কথা ছিল আমাদের এই বিদ্যা দেবেন বলে আমাকে ইন্দ্র এসে এরম ধমক দিয়ে গেছেন স্বর্গেরা যায় ইন্দ্র অসন্তুষ্ট হবেন বলে কোনো চিন্তা নেই এক কাজ করব আমরা আপনার গলাটাকে অশ্বশিরা করে দেব তারপরে আপনি এই সব আমাদেরকে উপদেশ করবেন ব্রহ্মবিদ্যা তারপর আমরা আবার কি করবো অশ্বশিরকে সরিয়ে দিয়ে আবার আপনাকে প্রচুর দক্ষিণা দিয়ে যাব কোনো চিন্তার কিছু নেই এখানে চবন ঋষি যেহেতু যেহেতু সম্রাস প্রাণের অধিকার দিয়েছিলেন কাকে ওই অশ্বিনী কুমার দয়কে নিজের ক্ষমতা বলে তাতে ইন্দ্র কি করেছিলেন বজ্র তুলেছিলেন চবনকে মেরে ফেলবেন চবন কি করেছিলেন চবন ঋষি নিজের ভজন বলে কি করেছিলেন যোগ বলে ইন্দ্রের হাতটা বজরে এরকম নিয়ে এরকম ধরে রয়েছে আর বজ্র এদিক থেকে এদিকে আসে না একবার হাত আটকে দিয়েছেন হাত এরম রয়ে গেছে বজ্রকে আর নড়তে দেননি এইভাবে আয়কার ব্যক্তিগণের ক্ষমতা সম্বন্ধে আপনারা সন্দেহান হবেন না আমি অনেক আলোচনা করার চেষ্টা করেছি যদিও এগুলো যথেষ্ট নয় তাতে আপনাদেরকে এই ধারণা আপনাদের হয়েছে যে রিলেটিভ ওয়ার্ল্ড এই যে আপেক্ষিক জগৎ এই আপেক্ষিক জগতে আমার ক্ষমতা ক্ষমতার প্রেক্ষাপটে আমি অন্যের ক্ষমতাকে তুলাদণ্ডে মেনে মেপে নিতে চাই আবার মুনিরাম চ বিভ্রম এই শ্লোকের ব্যাখ্যা করে আমরা মহাজন আনুগত্য এইটা শিক্ষা করেছি যে মহাজনগণ ভুল করার অভিনয় করেন করে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রেখে যান যার জন্য আমরা আজকে ভাগবতে এইসব প্রসঙ্গ পাচ্ছি যদি আপনারা বলেন মুনিও মুনিরাম মুনিরাম চ বিভ্রম মুনিরাও ভুল করে আমি করেছি তাতে অসুবিধে কি হলো তাহলে আপনি তর্কপন্থায় চলে গেলেন আপনি ভ্রষ্ট হয়ে গেলেন আপনার দ্বারা আর কিছু হবে না স্বাস্থ্যের অনেক গুরু রহস্য সহসা কেউ বুঝতে পারেন না আমরা দেখেছি হিরণ্যকশিপুর মতো অসুর যে ভগবানের সঙ্গে জিহাদ ঘোষণা করেছিল সে অসুর পর্যন্ত কি করেছিলেন সেও তত্ত্বজ্ঞান উপদেশ উপদেশ করেছিল devil can devil can quote scripture আমাদের গুরুবর্গ বলতেন যে এই যে শয়তানগুলো মাঝে মাঝে স্বাস্থ্যের উদাহরণ দিয়ে থাকে কিন্তু শয়তানগুলো যখন স্বাস্থ্যের উদাহরণ দেয় বেশিরভাগ সময় তাদের উদ্দেশ্য থাকে স্বাস্থ্যের ভেতরে যে গোপন রহস্য এটাকে চাপিয়ে চেপে দিয়ে নিজের যে ব্যবিচার অত্যাচার সেটাকে স্বাস্থ্যের উদাহরণের সঙ্গে মিলিয়ে তাদের এইটা প্রমাণ করার ইচ্ছা থেকে দেখো স্বাস্থ্য এটা আছে আমি করেছি অসুবিধা কিছু নেই বেশিরভাগই তাই একশো ভাগের মধ্যে নিরানব্বই নিরানব্বই ভাগ এই উদ্দেশ্য থাকে অসুরগণ ব্যবিচারী যেসব ব্যক্তিগণ অসুর রাক্ষস তারা কি করেন ভ্রষ্টাচারী ব্যক্তিগণ নিজের চরিত্র নিজের স্বভাব নিজের অত্যাচারকে স্বাস্থ্যের কোটেশনের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য স্বাস্থ্যের কথা কিছু মুখস্থ করেন করে আপনাদের কাছে বলেন তাতে আপনারা বলেন সত্যিই তো শাস্ত্রেতে আছে যেমন শঙ্করাচার্যের কথা বলছি শঙ্কর হ সাক্ষাৎ শঙ্কর হ তিনি কোনো সাধারণ ব্যক্তি নয় সাক্ষাৎ শঙ্কর হচ্ছেন শঙ্কর ভগবান তিনি জগৎবাসীকে বঞ্চনা করার জন্য ওই স্বাস্থ্য থেকেই নিয়েছিলেন কোথা থেকে নিয়েছিলেন শঙ্করাচার্য যত উদাহরণগুলো তুলেছিলেন কোথা থেকে বলে মা সেই তো বেদ বেদান্ত থেকেই তুলেছিলেন বেদ বেদান্ত থেকেই তো তুলেছিলেন হ্যাঁ বেদ বেদান্ত থেকে তুলেছিলেন গীতা থেকে তুলেছিলেন কিন্তু কি করতে পারলেন সমস্ত সময় প্রমাণ করার চেষ্টা করলেন মায়াবাদ কিন্তু তিনি কি মায়াবাদ স্থাপন করতে পারলেন প্রমাণিত হল শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে পৌঁছালেন সেই শঙ্কর সম্প্রদায়ের দশ হাজার শিষ্যের যে শিষ্যের যে গুরু সেই প্রকাশানন্দ সরস্বতীকে তার যুক্তি খান খান করে প্রমাণ করে দিলেন কোনো দিক দিয়ে কোনো পয়েন্ট টেকবে না যদি মায়াবাদ আমি স্থাপন করতে চাই তাহলে কোনো দিক দিয়েই আমি স্থাপন করতে পারবো না যেদিক দিয়ে যা সেই জন্য শ্রী শঙ্কর শ্রীবাদ শঙ্করাচার্য কখনোই ভুলক্রমেও শ্রীবাদ ভাগবতী মহাপুরাণের কোনো উদাহরণ তোলেননি কেন ভাগবত প্রতি পদে পদে রসময় করতে গেলে তিনি মায়াবাদ স্থাপন করতে পারবেন না উপদেশ উপনিষদের কিছু লোকাল বাক্য প্রাদেশিক বাক কি তুলে নিয়েছিলেন হ্যাঁ সেই সব তুলে নিয়ে এসে আমি কিছু আলোচনা করেছি আবার সময় মতো করব আসবে এখানে এগারো স্কন্ধে বিভিন্ন প্রসঙ্গ কিছু কিছু বাক্যকে ওখান থেকে তুলে নিয়েছেন তুলে নিয়ে এটাকে প্রাদেশিক বাক্যগুলোকে নিয়ে তার চারিদিকে ব্যাখ্যা করেছেন সুন্দরভাবে এই বাক্যটা এই বলছেন কিন্তু মহাপ্রভু নীলাচলে বেদন্ত ব্যাখ্যান বলে একটা ছোট্ট গ্রন্থ এখানে আজকে প্রায় আট বছর হলো প্রকাশিত হয়েছে তার হিন্দি অনুবাদ হয়ে গেছে ভগবানের ইচ্ছায় একা মানুষ একা যতটুকু মহারাজ জানেন আজ আপনাদের পরম সৌভাগ্য এখানে আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতা তাকে আপনারা চেনেন না এরকমভাবে রয়েছেন যে কত বড় বৈষ্ণব তাকে আপনারা চেনেন না শ্রীশিল ভক্তিরক্ষ শ্রীধর গোস্বী মহা পরমাংশ গুরুদেব যাকে বহুপাত বলেছিলেন গৌরীয়গণের মধ্যে শ্রী শ্রী শ্রীধর গোস্বী মা হচ্ছে একদম উপযুক্ত প্রচারক আজ তিনি আমাকে কৃপা করবার জন্য এসছেন সোতার আসনে বসে রয়েছেন আমি লজ্জিত আমার এখানে বসতেও লজ্জা করছে উনি অত্যন্ত ভালোবাসেন কৃপা করেন যাই হোক আপনারা এর কাছ থেকে প্রচুর কৃপা পাবেন কেন ইনি এর এনার মধ্যে সবচেয়ে বড় কথা হলো কোনোদিন মাশ্চর্য বলে কিছু নেই এই সাধুকে আমি অন্তর থেকে আদর করি হ্যাঁ, তার কোনোদিন মৎসরতা বলে কিছু আমি দেখি নাই আমার মতো একটা অযোগ্য ব্যক্তি তার কথা শোভন করে আমার হেসে গুটি পাটি কি বলবো কি বা জানি যাই হোক প্রসঙ্গক্রমে এই কথা হলো সেখানে মায়াবাদকে স্থাপন করেছেন শঙ্করাচার্য কিছু বেদ বেদান্ত থেকে বাক্য তুলে নিয়ে তার এমন ব্যাখ্যা করেছেন সে ব্যাখ্যাগুলো ভক্তি জগতের যারা আছেন তারা কেউই মানবেন না চৈতন্য মহাপ্রভু ওই ছোট্ট গ্রন্থটা পড়লে আনন্দে ভেসে যাবেন কি রকম সুন্দর ব্যাখ্যা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রবাদ অনুমোদিত অনুমোদন করেছেন এইসব যুক্তিগুলো তার জন্যই আমি প্রকাশ করেছিলাম এখানে আশ্চর্য বিষয় এই যে প্রাদেশিক বাক্যগুলোকে এটা মহাবাক্য বলে স্থাপন করে তিনি ব্যাখ্যা করেছেন উপনিষদ বেদান্তের বেদের থেকে বেদের থেকে কিছু তুলেছেন গীতা থেকে কিন্তু বাস্তবিকভাবে নির্বিশেষবাদ স্থাপন করা সম্ভব হয় না ভক্তিরাজ্যের যারা মহাজন আছেন তাদের মধ্যে রামানুজাচার্য থেকে আরম্ভ করে মাদ্রাচার্য কিভাবে এই মায়াবাদকে খণ্ডন করেছেন পরপক্ষ গিরিবর্জ্য বলে একটা গ্রন্থ আছে খণ্ড বিখণ্ড করেছেন এই আমাদের এই রামানুজাচার্য মাদ্রাচার্য বিভিন্ন রকম লিখেছেন মাদ্রাচার্য ভক্তিবিনোদ ছিল সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন মাধ্যাচার্য আরও বেশি করে মাধ্যাচার্য শার্দুল বলা সিংহ বাঘ মায়াবাদের ক্ষেত্রে রামানুজাচার্য তা আগে সবচেয়ে রামানুজাচার্য বিশাল খণ্ডবিখণ্ড করেছেন মায়াবাদকে বিশাল ব্যাপার এরা কেউ সাধারণ নয় কিন্তু তাদের সকলের মধ্যে আচার্যত্ব যদি আমরা দেখতে হয় তার মধ্যে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রপাদের আচার্যত্বের বিরাট বৈশিষ্ট্য লক্ষ্য করি যদিও এরা কেউ সাধারণ নয় কিন্তু তাদের মধ্যেও অনন্য সাধারণ হলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত কারণ কি যে তিনি হলেন রাধারানীর থেকে এসছেন রাধারানীর কাছ থেকে মনে মঞ্জুরি কিন্তু রামানুজাচার্য রামের অনুজ আর মাতাচার্য কে হলেন বায়ুর অবতার কিন্তু আমার আমাদের যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপা তিনি রাধারানীর নয়নমণি মঞ্জুরি তাহলে তাদের মধ্যে বিচারগত বৈশিষ্ট্য দেখলে রাধারানীর বিচারগুলো আমরা বহুপাদের কাছ থেকে পেয়েছি কাজেন ভাগবতের যদি বৈশিষ্ট্য বিচার করতে হয় কেউ যদি প্রভুপাতকে বাদ দিয়ে দেন শিল ভক্তিবিনোদ ঠাকুরকে বাদ দিয়ে দেন আমি দৃঢ়তার সঙ্গে বলবো তার ভাগবত পাঠ সর্বাঙ্গীনভাবে পূর্ণ হলো না যারা গৌরাঙ্গ দর্শনের আলোকে শ্রীমদ ভাগজী মহাপুরাণের অর্থকে বিচার করবেন তারাই হচ্ছে কৃতকৃতার্থ হবেন তারা বুঝতে পারবেন তার ভাগবতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মহিমা তার রস কীরকমভাবে প্রকাশিত হয়েছেন কিভাবে যাই হোক এখন ইন্দ্রের বজ্রকে স্তম্ভন করে দিয়েছিলেন কে বলছেন চবন ঋষি চবন ঋষি বলছেন হয়ে গেল কারণ চবন ঋষি সরজাতিকে চবন ঋষি সরজাতিকে সমজাগ করে অশ্বিনী কুমার দয়কে সোমপানে সোম সোমরস পাত্র দিয়েছিলেন তাতে রেগে গেছিলেন এসব কথা বললাম এখন সরজাতির পুত্র আনত্য আনত্যের পুত্র রেবত রেবতের পুত্র ককুদ্মি এসব অনেক ঘটনা ককুদ্মির কথা আসব তার কত বীর তিনি ছিলেন সেই সব কথা পরে আসবো ককুদ্মির কন্যা হচ্ছে রেবতী রেবতীর কোনো উপযুক্ত পাত্র পাওয়া যাচ্ছিল না কার সঙ্গে বিবাহ দেবেন ককুদ্মির কন্যা হচ্ছে রেবতী তিনি বললেন ব্রহ্মার কাছেই চলে যায় গিয়ে জিজ্ঞাসা করি পিতামহ কি বলেন কোন কন্যার সঙ্গে কোন পুত্রের সঙ্গে আমি আমার কন্যাকে বিবাহ দেব যখন তিনি ব্রহ্মলোকে গেলেন ব্রহ্মা সেই সময় ব্যস্ত ছিলেন সেই সময় সভার কাজ চলছিল বিভিন্ন রকম গান আদি চলছিল সেখানে চলতে চলতে যখন সভা সমাপ্ত হলো তখন কোকদমি গিয়ে পায়ে পড়ে বললেন পিতামা আপনার কাছে এসেছিলাম একটা প্রশ্ন করতে বলে কি বলে আমার এই কন্যার বিবাহ দেওয়ার কোনো পাত্র পাচ্ছি না কার সঙ্গে বিবাহ দেবো যদি বলেন তো আমি বিবাহ দিই ব্রহ্মা হেসে বললেন কার সঙ্গে বিবাহ দেবে মানে এখন তুমি যখন যাবে এখন সত্যযুগ পেরিয়ে এখন তেতা চলে গেছে এখন দাপর যুগে শেষ হতে চললো কৃষ্ণ বলরাম এরা আছে তার মধ্যে বলরাম পরাৎপর অখিলেশ্বর অভিন্ন কৃষ্ণ তার সঙ্গে তোমার গিয়ে দেখবে ছোট ছোট হয়ে গেছে সব মানুষ তিনি যখন ওই ব্রহ্মলোকে তাহলে রিলেটিভ ব্যাপারটা এবার আলোচনা করে দেখুন আমরা সবসময় যে অভিজ্ঞানতা আমাদের আছে তার প্রেক্ষাপটে কোনো কোনো বস্তু যখন আমরা জানতে চাই তখন শেষের সঙ্গে ট্যালি করি আমরা মেনে মেনে নেব কি মেনে নেব না আর্গুমেন্ট করি আমরা এইভাবে কিন্তু রিলেটিভ ব্যাপারটা প্রভুপাত খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন প্রভুপাত সমস্ত শিক্ষিত জগতের মাথাকে ঘুরিয়ে দেওয়ার জন্য অপূর্বভাবে তিনি একটা ছোট্ট একটা বুকলেট করেছিলেন সেটার নাম truth real and apparent truth real and apparent এই ছোট্ট গ্রন্থটা যদি কোনো শিক্ষিত ব্যক্তি এটা পড়েন যত তার্কিক হোক যত বড় শিক্ষিত হোক তিনি পাগল হয়ে যাবেন ট্রুথ রিয়েল অ্যান্ড অ্যাপারেন্স এটা ব্যাখ্যা করেছিলেন তারই বিভিন্ন অ্যাপ্লিকেশন আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম বিভিন্ন বিজ্ঞানিক বৈজ্ঞানিক উদাহরণের মাধ্যমে যাতে আপনারা বলছিলেন সত্যিই তাই আমরা আমাদের নিজের শরীরের গঠন পারিপার্শ্বিক পরিস্থিতি এর দ্বারা অপ্রাকৃতিক জগতের কোনো বিষয়ে আলোচনা হলেই সন্দিহান হয়ে পড়ব সন্দেহ চলে এ কি করে হতে পারে তাহলে কিন্তু আমরা পতিত হব কারণ গীতাতে আমি কথা বলেছিলাম আমাদের শরীর ছাড়বা সময় পর্যন্ত মুহূর্ত পর্যন্ত যদি আমরা কোনো না কোনো বিষয়ে ভগবানের নাম ভগবানের ধাম ভগবানের পরিকর ভগবানের বৈশিষ্ট্য ভগবানের যে কোনো প্রসঙ্গে আমার যদি জীবনে একটা সন্দেহ থেকে যায় যেটা আমি জীবিত অবস্থায় মেলাতে পারলাম না তাহলে আমাকে আবার পুনর্জন্ম হতে হবে আর গীতাতে ভগবান পরিষ্কার বলছেন সংশয় আত্মা বিনস্পতি অপ্রাকৃত জগতের কোনো বিষয়ে যদি সন্দেহ থাকে তাহলে শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে তার কাছে তত্ত্বজ্ঞান লাভ করে আমাকে সলিউশন বার করতে হবে এই জীবিতকাল সেই জন্য গীতাতে ভগবান পরিষ্কার জানিয়েছেন তুমি চ্যালেঞ্জিং মুড নিয়ে কোনো গুরু বৈষ্ণব তত্ত্বজ্ঞানীর কাছে তুমি যাবে কোনো চ্যালেঞ্জিং মুড নিয়ে তাহলে তোমরা তাকে তাকে কিন্তু তার কাছ থেকে কিন্তু তত্ত্বজ্ঞান পাবে না যদি তত্ত্বজ্ঞান পেতে হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে সম্পূর্ণ কন্ডিশন বলে দিয়েছেন তদ্বিদ্ধি পণিপাতেন পরিবেশন সেবায়া উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিণাহা যারা তত্ত্বদর্শী পুরুষ তত্ত্বকে অনুভব করেছেন তত্ত্ববিদ যাদের বলা হয় তারা তোমাদের উপদেশ দেবে আর তত্ত্ববাদী যারা তারা খালি তত্ত্বকে মুখস্থ করেছেন তত্ত্বর সঙ্গে তাদের কোনো সাক্ষাৎকার হয় না তত্ত্বর সঙ্গে তাদের বাস্তবিক কোনো সাক্ষাৎকার হয় নাই তারা তত্ত্ববাদী তারা তত্ত্বকে বলতে পারেন মুখস্থ করেছেন তত্ত্ববিদ নয় তত্ত্ববিদ যতক্ষণ না হয় ততক্ষণ লাভ হয় পারম্পর্যক্রমে যে মন্ত্র আমরা পেয়েছি অষ্টাদশ আক্ষর আদি সমস্ত যেসব মন্ত্র লাভ করেছি সেই সব মন্ত্রের দ্বারা পারম্পর্যক্রমে আমাদের কাছে যে মন্ত্রের শক্তি আমাদের কাছে যদি এসে থাকে যদি আমি ব্যবিচারে অবস্থিত না থেকে থাকি শুদ্ধ আচরণের যদি যদি চেষ্টা করে থাকি তাহলে কি হবে সেই গুরু পারম্পর্য ক্রমে সেই মন্ত্রের অর্থ আমার হৃদয়তে তার স্বরূপ সমত স্বরূপ সমেত প্রকট করবেন কি বললাম আমি যে মন্ত্র গুরুবর্গ আমাকে দিয়েছেন গুরুদেব সেই মন্ত্র আর ভগবান অভিন্ন সেই মন্ত্র যখন নিজের স্বরূপ ধারণ করে আমার সম্মুখে উদিত হবেন তখন জানবেন যে আমার এবার ভজন সার্থক হয়েছে সেটাকে বলে সিদ্ধ তারই ভজন সিদ্ধ হয়েছে যাকে গুরুদেব কৃপা কৃপা করে যে মন্ত্র আদি উপদেশ করেছেন যেমন আমি বললাম গায়ত্রী মন্ত্র উপদেশ করেছেন গায়ত্রীর যে শ্রেষ্ঠ অর্থ সেটা যদি হৃদয়তে উদিত না হয় তাহলে হয়ে গেল পরম পূজ্যবাদ সর্বজগতের পূজ্য শ্রী শ্রী শ্রীধর গোস্বী মহারাজ এই এই গায়ত্রী মন্ত্রের এত সুন্দর ব্যাখ্যা করেছিলেন যেটা শুনে বিদ্যৎ সমাজ পাগল হয়ে গেছিল বলে কি অপূর্ব অর্থ ব্যাখ্যা করেছিলেন একে একে সুন্দর গোপনভাবে কত গুরু রহস্য কোথাকার এরা সব গোলক বৈকুণ্ঠের আমাদের মতো পাগলকে কৃপা করার জন্য তারা এসছেন আবার চলে গেছেন নিত্য জগতে সেখান থেকে তারা যদি আমাদের উপর কৃপা বর্ষণ না করেন আমরা এক পাও অগ্রসর হতে পারবো না আমাদের সম্ভব নয় তাহলে যখন মন্ত্রার্থ অনুভব যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত মন্ত্রদেবতার কৃপা হয়েছে বাস্তবিক আমরা মেনে নেব না বলে একটা উদাহরণ দিন ছিল বিশ্বনাথ চক্রবর্তীবাদ ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামিতে সাড়ে চব্বিশ চন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের সর্ব অঙ্গেতে নখরাবিন্দ দ পাঁচ পাঁচ দশ হাতে হাতের অঙ্গলের গালের কপালের সেই সব ব্যাখ্যা করেছেন সুন্দর এখানে একটা অষ্টমী বিন্দু আছে অপূর্ব জগৎকে মোহন করতে পারে সেই সব ব্যাখ্যা করেছিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিন্তু বিশ্বনাথ চক্রবর্তীবাদ কিছু মেলাতে পারছেন না বলে সাড়ে চব্বিশ তো হচ্ছে না চব্বিশ পর্যন্ত আসতে পারে সাড়ে চব্বিশ কী করে হলো কিছুতেই বুঝতে না পেরে তখন তিনি রাধাকুণ্ডের তীরে জলন্ন ত্যাগ করে একেবারে বসে পড়লেন জলান্ন ত্যাগ করে রাধারানী যখন তিনি উত্তর দেবেন কৃপা করে যে এটা কী জন্য হলো আমি তো বুঝতে পারছি না তাহলে যদি মন্ত্রের অর্থ না বুঝতে পারি মন্ত্রের দেবতা তাহলে আমাকে কোনোদিনই কৃপা করবেন না আমি মন্ত্র দেবতার কাম গায়ত্রীতে কাম দেবে যখন কাম গায়ত্রী কেউ জপ করতে বসে তখন নখরা বিন্দু থেকে আরম্ভ করে কৃষ্ণের আস্তে আস্তে সুখদেব গোস্বাই বর্ণনা করেছেন ভগবানের চরণ থেকে আরম্ভ মাতা বন্ত সব কিছু সেই সব বর্ণনা সেই বংশীবাদন রত ভগবান শ্রীকৃষ্ণ কামদেব পুরুষোত্তম তার রূপ যদি আমার সামনে ভেসে না ওঠে তাহলে কামগায়ত্রী আলোচনা আমার বৃথা হয়ে গেল তাহলে কামগায়ত্রী যে জপ আমি এতদিন করেছি আমার নিশ্চয়ই সে কামগায়ত্রী পরিপূর্ণ কৃপা করেননি কামগায়ত্রী জপ করার সঙ্গে সঙ্গে নখরাবিন্দ থেকে আরম্ভ করে ভগবানের সর্ব অঙ্গ ধীরে ধীরে ভেসে উঠবে সাক্ষাৎ দেখা দেবে ভগবান তাহলে সেই কামগায়ত্রী জপ করা সার্থক হবে এরকমভাবে মন্ত্রের অর্থ না জানতে পারায় বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলেন এই শরীর আমি রাখবো না যদি মন্ত্রের অর্থ না জানি তাহলে মন্ত্র দেবতা কোনোদিনই আমাকে কৃপা করবেন না তাহলে এই শরীর রেখে আমি আর কি করব অন্ন জল ত্যাগ করলেন গৌরীয়গণের চিরস্মরণীয় শ্রী বিশ্বনাথ চক্রবর্তীপাত যার দ্বারা গৌরীয় সমাজ আজকে আজকে এই যে বিশ্বনাথ চক্রবর্তীবাদের সারার্থ বসনী সারার্থ বসনের টিকা লাভ করেছে এই গৌরীগণের এই টিকাই হলো জগতে যত টিকা হয়েছে তার মধ্যে আঠেরোটা টিকা অথেন্টিক টিকা আমাদের গুরুবর্গ স্বীকার করেছেন আঠেরো রকম টিকা সেই আঠেরো রকম টিকার মধ্যে ছিল বিশ্বমত চক্রবর্তীবাদের টিকাকে রসিক ভক্তগণ বলেছেন এটা আরও বেশি রসময় সবার টিকাই ঠিক আছে কোনো নিন্দনীয় নয় সবাই ভালো বল্লভাচার্য থেকে আরম্ভ করে বীর রাঘব বিজয়ধ্বজ থেকে আরম্ভ করে বল্লভাচা এই বল্লভাচার্য ব্যাখ্যা করেছেন মাধাচার্য করেছেন সবাই এইভাবে ব্যাখ্যা করতে করতে আমরা দেখলাম সিদ্ধ স্বামীপাদ তো আগেই ব্যাখ্যা করেছিলেন সিদ্ধ স্বামীপাদের ব্যাখ্যা অত্যন্ত মনোরম ব্যাখ্যা কিন্তু সবচেয়ে রসিক রসময় ব্যাখ্যা আমরা দেখলাম কিসে শিল শ্রীশিল বিশ্বনাথ চক্রবর্তীবাদের এই যে টিকা এই বিশ্বনাথ চক্রবর্তীবাদ গৌরীগণের চিরকাল হৃদয় আকাশে উদিত থাকবেন শিল বিশ্বনাথ চক্রবর্তীবাদ অন্ন জল ত্যাগ করে যখন পরে রইলেন তখন রাধারানী সহ্য করতে পারলেন না রাধারানী সহ্য না করতে হলে রাধারানী স্বপ্নেতে আবির্ভাব হইতে আবির্ভাব হয়ে বললেন ওঠো ওঠো ওঠো শিগগিরি ওঠো বিশ্বনাথ ওঠো বলছে আমার প্রিয়নর্ম সখী কস্তুরী মঞ্জুরি সে যা বলেছেন চৈতন্য চরিতামিতে এটা মিথ্যে নয় তুমি মেলাতে পারছ না তার আমি রাস্তা বলে দিচ্ছি বর্ণাভিগমত নামক এক গ্রন্থ আছে তাতে কোন অর্থ অক্ষরটাকে আর্ধেক অক্ষর মানা হয় সেই হিসাবটা তুমি যদি বুঝতে পারো তাহলে সাড়ে চব্বিশ অক্ষর বলেছে এটা কোনো অসুবিধা নয় এইভাবে শ্রীমতী রাধা রানী কৃপা করে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদকে কৃপা করে বলে বলো শ্রীমতী রাধা রানী কি জয় জয় শ্যাম সুন্দর কি জয় হ্যাঁ এখানে আমরা দেখলাম রেবতীকে ব্রহ্মা বললেন রেবতীকে তুমি এক কাজ করো রেবতীকে বলরাম অভিন্ন কৃষ্ণ তিনি ভগবানের প্রথম প্রকাশ বলদাহজি মহারাজ পরাৎপর অখিলেশ্বর তাকেই তুমি তাকে তুমি কন্যাদান করো এইভাবে হলো মনির পুত্র যে নভক নভক তার পক্ষ নাভাগ নাভাগ গুরুকুলে বাস করছিলেন গুরুকুলে বাস করার পরেতে যখন যদি গুরুকুল থেকে ফিরলেন তখন ভাইদের বললেন যে আপনারা তো সবাই বাপের সম্পত্তি ভাগ করে নিয়েছেন তো আমার জন্য কি রেখেছেন তারা সমস্ত সরল ব্যক্তি নাভাগ তা বলো তোমার জন্য তো কিছু রাখা হয়নি তোমার জন্য পিতাকে রাখা হয়েছে বৃদ্ধ পিতাকে পিতার কাছে গিয়ে বললাম আপনি আমার সম্পত্তি বলল ভাইরা পিতা বলল তোমাকে ঠকিয়েছে ওরা আমি এই কথা বলিনি তোমাকে ঠকিয়েছে আমি একটা মানুষ আমি কখনো কাউ সম্পত্তি হতে পারি আমাকে তোমাকে ঠকিয়েছে এইবার যাকে তুমি দুঃখ করো না ঠকিয়েছে ওরা নিজেরাই ঠকবে তুমি এক কাজ করো পিতা বললেন তুমি অঙ্গিরস অঙ্গিরস মুনিরা সত্য করছেন সেখানে কি প্রতি প্রতি তৃতীয় দিনে তারা কি করা উচিত সেগুলো ভুল হয়ে যাচ্ছে তুমি গিয়ে সেগুলো সব বলো সুক্ত পাঠ করছেন তারা সেখানে বললে সেই অঙ্গিরাস অঙ্গিরা ওই যে ওই যে অঙ্গির অঙ্গিরসরা সত্র সমাপন করে যে ধন থাকবে তারা যাওয়ার সময় তোমাকে দিয়ে যাবে অনেক ধন পাবে তিনি তখন গিয়ে সেই সব সেবা করলেন বাবার পরামর্শে তাতে তারা যাওয়ার সময় সব সম্পত্তি তাকে বলল তুমি আছো তুমি নিয়ে নাও যেই নীতি যাবেন তখন কৃষ্ণবনে এক এসে একজন রুদ্র ভয়ঙ্কর মূর্তি তার সামনে দাঁড়ালে কি নিচ্ছ এগুলো সব আমার যজ্ঞের যত ভাগ থাকে সব রুদ্রের ভাগ শেষ অংশ যাও বিশ্বাস নয় পিতাকে জিজ্ঞাসা করে এসো পিতার কাছে জিজ্ঞাসা পিতা আপনি যে বলেছিলেন সম্পত্তিগুলো ফেলে চলে যাবে ওদের যা লাগবে না অবশিষ্টগুলো তুমি নিয়ে নেবে কিন্তু নিতে গেলাম গিয়ে দেখলাম বিরাট ভয়ঙ্কর সব রুদ্রজি আবির্ভাব বলে এই এগুলো সব আমার তুমি কি নিচ্ছ বলে বকলেন আমাকে কি করব পিতা বললে হ্যাঁ বাবা সত্যি কথাই তাই এটা রুদ্রেরই যজ্ঞের শেষ ভাগ রুদ্রেরই পাওনা তো এখন তিনি গিয়ে বললেন পিতা বলেছেন এই যুদ্ধের যজ্ঞের যে শেষ ভাগ এসব আপনারই পাওনা আমি কিছু নেবো না আমি চললাম রুদ্র বলে দাঁড়াও তোমার উপর আমি অত্যন্ত সন্তুষ্ট কেন তুমি এই তত্ত্ব সত্যি কথা সত্যের আশ্রয় করেছো যাও এগুলো তুমি নিয়ে চলে যাও যা এটা সব দিয়ে দিলেন এইভাবে করে কি হলো নভাগ নন্দন নাভাগ কি করলেন এই ধন সম্পত্তি সব পেলেন সম্প এইবার ধন সম্পত্তি লাভ করলেন ধন সম্পত্তি সব লাভ করলেন যদিও ধন সম্পত্তির উপর তার কোনো স্প্রিয়া সেরাম ছিল না যাই হোক রুদ্র সন্তুষ্ট হয়ে তাকে সনাতন ব্রহ্ম জ্ঞান উপদেশ করলেন আর ধনও দিয়ে দিলেন ভগবান যার উপর রুদ্র সন্তুষ্ট হন তাকে সবই দিয়ে দেন অল্পেতে সন্তুষ্ট তিনি এই প্রসঙ্গে আসবে বিকাশুরের প্রসঙ্গ সেখানে কিরমভাবে নারদজি মহারাজকে জিজ্ঞাসা করবেন সেই সব কথা আসবে প্রসঙ্গ সুন্দর তাহলে এখানে এই যে নভাগ নভগ নন্দন নাভাগ নাভাগের পুত্র অম্বরীশ অম্বরীশ সপ্তদ্বীপের অধিপতি ছিলেন রাজা ছিলেন সর্বক্ষণ তিনি বসুদেবের বাসুদেবের আরাধনা করতেন তার প্রসঙ্গে এবার আমাদের বিস্তৃত আমরা বংশাবলী বর্ণনা প্রসঙ্গে এসবগুলো বলছিলাম এখন আমরা এখানে ফিরে যাব যে কিভাবে অম্বরীশ মহারাজের কাহিনী অম্বরীশ মহারাজের কাহিনীতে আমরা ফিরে যাব অম্বরীশ মহারাজ কিভাবে ভগবানের সেবা করতেন সে বড় আশ্চর্যের কথা আমি সময় সময়ে আলোচনা প্রসঙ্গে আপনাদের বলেছিলাম যে আমাদের নববিদা ভক্তির এক এক অঙ্গ এক একজন যাজন করে এক একজন আচার্যের ভূমিকায় রয়েছেন এসব কথা আমি আলোচনা করেছিলাম কিন্তু এক্সিলেন্ট কথা অম্বরীশ মহারাজ নববিদা ভক্তির নটা অঙ্গই সাইমুলটেনিয়াস একই সঙ্গে যাজন করেছিলেন নটা ভক্তি একই সঙ্গে যাজন করেছিলেন এই সব যাজন করে তিনি জগতের কাছে জগতের কাছে পরম পুজোর পুজো পূজ্যপ্রাপ্ত হয়েছিলেন বড় আশ্চর্য কথা সপ্তদ্বীপের অধিপতি হয়েও তার বিন্দুমাত্র কোনো অভিমান ছিল না যেটা আমরা শিক্ষা করছি সকাল বলি মহারাজের শিক্ষা থেকে আমরা সকালে অনেক গুরুত্বপূর্ণ কথা আলোচনা করেছিলাম যারা বলি মহারাজের প্রসঙ্গ শুনল কিন্তু আজ সকালের প্রসঙ্গ শুনল না তাদের আলোচনা শোভন পূর্ণ হলো না অনেক গুরুত্বপূর্ণ কথা অনেক ভক্ত চলেও গেছেন পুরীতে অনেক ভক্ত শুনছিলেন তাদের মধ্যে কাউকে সব পুরীতে তারা নবকলেবর দেখবেন এখানে যে নলক নবকলেবর হয়ে যাবে সেটা তারা বুঝতে পারলেন না যাই হোক ঠকে গেলেন অনেক ভক্ত গৌরী ভক্ত চলে গেলেন আলোচনা তাদের শোনা এটা বিক্ষিপ্ত শ্রবণ হয়ে গেল যাই হোক এখানে আমরা দেখলাম যে এই একমাত্র অম্বরীশ মহারাজকে দেখি নববিধা ভক্তিকে একই সঙ্গে যাজন করেছিলেন এ রাজা সপ্তদ্বীপের অধিপতি হয়েও কাউর উপর কোনোরকমভাবে অত্যাচার আদি কীরকম তার শাসন ইত্যাদি আশ্চর্য কথা আপনারা দেখবেন এখানে তা বাসুদেবে ভগবতী তদ্ভক্তিষু চ সাধুসু প্রাপ্ত প্রাপ্ত ভাবম পরম বিশ্বম জেনেদম লোষ্টবৎ স্মৃতম ভগবানের চরণে এমনই তিনি ভক্তি লাভ করেছিলেন সাধুগুরু বৈষ্ণবকে ভগবানের থেকে অভিন্ন দর্শন করতে বাসুদেবে ভগবতী তৎ ভক্তিষু চ সাধুসু তার ভক্ত এবং সাধুগণকে অর্থাৎ সাধুগণকে এক একটা তত্ত্ব অনুভব করতেন প্রাপ্ত ভাবম তিনি ভাব প্রাপ্ত হয়েছিলেন আর এই সব বিশ্বকে ভগবত সম্বন্ধে দেখতে শিখেছিলেন তিনি নিজেকে বিরাট কিছু মনে করতেন না আমরা আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে এরকম কেসটা এরকম ঘটনা রেয়ার অম্বরীশ মহারাজের জীবনে দেখেছি যেখানে জনক মহারাজের জীবনে দেখেছি তারপর পিথু মহারাজের জীবনে দেখেছি এদের সব এক্সেপশনাল কেস তারা সপ্তদ্বীপের অধিপতি হয়েও তাদের বিন্দুমাত্র কোনো স্ময় অর্থাৎ অভিমান কোনোদিন তাদেরকে স্পর্শ করতে পারেনি আর যাদের অভিমান আসতে পারে তাদেরকে তো ভগবান সে একটু আগে আমরা আলোচনা করেছিলাম যাদের অভিমান আসতে পারে তাদের সেই অভিমানের বস্তুগুলোকে যদি কৃপা করেন ভগবান অভিমানের বস্তুগুলোকে ঘেরে নেন আর গুরু সেবার অবান্তর ফল গুরু সেবার অবান্তর ফল গুরু সেবার অবান্তর ফল হলো কি কিছু বৈভব কিছু কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা এসব লাভ করা গুরু বৈষ্ণব যারা শুদ্ধ ভূমিকায় রয়েছেন তাদের কোনো এই জগতের লাভ পূজা প্রতিষ্ঠা বিন্দুমাত্র স্পর্শ করে না তারা কোনো জগতের পূজা গ্রহণ করেন না তারা জগতের কাউর কোনো পূজা গ্রহণ করেন না তারা সব কিছু পূজা সেই গুরুপাদ পদ্মের চরণে দিয়ে দেন এইভাবে পারম্পর্যক্রমে সব পূজা চলে যায় ভগবানের চরণে দস্যু লম্পট যারা তারা গুরুদেবের সেবক লিবে নাম কিনে গুরুদেবের আসন গুরুদেবের সম্পত্তি গুরুদেবের যা কিছু সেগুলো লুট করে নিয়ে নিজের সেবাতে লাগিয়ে প্রমাণ করতে চান আমি গুরু হয়ে গেছি গুরু হবে হয় না সব ইমন কৃষ্ণ পদার বা বাচাংশে বৈকুণ্ঠ গুণান বর্ণনে করৌ হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিম চকারাচ্যুত সুত কথোদয়ে মুকুন্দলিঙ্গালয় দর্শনে দিশৌ তদ্ভীত গাত্মস্পর্শে অঙ্গ সঙ্গমম ঘ্রাণঞ্চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমৎ তুলসারসনম তদর্পিতে পাদৌ হরের ক্ষেত্র পদানুসর্পণে শিরেও শিরো ঋষিকেশ পদাভিবন্ধনে কামঞ্চ দাসে নতু কাম কাময়া যথ তমশোক জনাশ্রয়ামতি সবই মনোকৃষ্ণ পদারবিন্দয় বা চাংসে বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিঞ্চ করচ্যুত সদ কথোদয়ে মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দিশৌ তদ্ভীত গাত্মস্পর্শে অঙ্গ সঙ্গমম ঘ্রাণঞ্চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমৎ তুলসারসনম তদর্পিতে पादो हरे क्षेत्रो पदान सर्पने शिरो ऋषिकेश पदाभिबंधने कामच दास न तो काम कमया मया यथो तमसोको जनाश्रयारति শ্রী শ্রী অম্বরীশ মহারাজ কি জয় অম্বরীশ মহারাজই ছিলেন একমাত্র যিনি कृष्ण चरणार बिंदे সমাহিত করে রাখতে পেরেছিলেন এই অম্বরীশ মহারাজই নিজের বাক্যকে কৃষ্ণের গুণানুকথনে বৈকুণ্ঠ গুণানুকথনে রাখতে পেরেছিলেন নিজের হস্তযুগলকে সর্বদা হরির মন্দির মার্জন ক্ষেত্র আদি মার্জনে রেগিয়েছিলেন শ্রুতি এই কানটাকে ভগবানের কথা শ্রবণের কাজে লাগিয়েছিলেন জড়জগতের ব্যর্থ কথায় <clears throat> জড়জগতের কোনো ব্যর্থ কথা শ্রবণে কাজে লাগাননি আর মিকুন্দ লিঙ্গালয় দর্শনে মুকুন্দের ভগবানের যে শ্রীবিগ্রহ আদি সেগুলো দর্শনের ক্ষেত্রে আহা মরি মরি ভগবানের এই রূপ দর্শন করেছিলেন হ্যাঁ মুকুন্দ লিঙ্গালয় দর্শনে যেত আর তার ভিত্ত সাধুগুরু বৈষ্ণব দেখলেই তার গাত্র স্পর্শ করে চরণ স্পর্শ করে কেমন আছেন কিরাম আছেন তার সঙ্গে কথা আলোচনা ভগবত প্রসঙ্গ এইসব তার তদ্ভিত্ত গাত্র স্পর্শ অঙ্গ সঙ্গমম আর ঘ্রাণঞ্চ তার ঘ্রাণটাকে ভগবানের চরণে নিবেদিত যে সমস্ত তুলসী চতুষ্ম যেগুলো লাগানো হয় অর্থাৎ চন্দন আর কস্তু কস্তুরি সমস্ত ঘষে বানানো হয় সেগুলো ভগবানের লেপন দেয়া হয় চরণে সেই সব ঘ্রাণঞ্চ তৎপাদ সরোজ সৌরভে তার চরণের সৌগন্ধ আঘ্রাণ করা যায় চরণে তুলসী বিভিন্ন রকম পুষ্প আদি তার গন্ধ আর সেই তুলসী যে চরণে দিয়েছে সেই চরণ তুলসী নিয়ে জিহ্বায় দিয়ে জিহ্বাকে রসনাকে সমস্ত জড়জগতের কুৎসিত রস থেকে উদ্ধার করবেন কিভাবে কিভাবে চরণ তুলসী ভগবানের চরণের তুলসী জগন্নাথের এই প্রসাদ এর দ্বারা জিহ্বার যে লাম্পট্ট জিহ্বা তোমাকে এতদিন অত্যাচার করে যা চেয়েছে নোংরা কুৎসিত তাই খেয়েছে মানুষ খায়নি আমাদের এক মহাজন মজা করে বলতেন মানুষের এই জড়জগতের মানুষের মুখটা হলো হাইডেন হাইডেন হাইডেন দিয়ে সাপ ব্যাং মাছ কচ্ছপ যা কিছু সব যা হাইডেনে সবই যায় গু মুত এই জন্য মানুষগুলো এত বুদ্ধিমান বাজার থেকে মরা কিনে এনে খায় আমরা মরাকে মরে গেলে পুড়িয়ে দিয়ে আসি ও মরা পয়সা দিয়ে কত করে মরা বলে পাঁচশো টাকা কেজি বলে দে এক কেজি দে বাড়িতে আত্মীয় এসছে এইভাবে মরা কিনে নিয়ে এসে খায় এত লজ্জার ব্যাপার এরা শিক্ষিত সমাজ মনে করে যাই হোক এখানে তুলসী চরণ তুলসী জগন্নাথের এক একটা আমাদের গুরুপাতনে দেখেছি মহারাজ জানেন রোজ সকালবেলা উঠে সব হয়ে গেল প্রথমে কিছু খেতে লেখাবেন না আগে চরণামৃত তারপর জগন্নাথের একদানা প্রসাদ আগে মুখে দেবেন তারপর অন্য কথা একাদশী হলে তো কোনো কথা নেই কিন্তু এইভাবে দেখেছি এই মহাজনগণ মহাপ্রসাদকে কীভাবে সম্মান করতে হয় সেগুলো দেখিয়েছেন বড় আশ্চর্য এভাবে দেখলাম তিনি এইভাবে ভজন করেন একদা দ্বাদশীর দিনেতে তিনি একাদশী দ্বাদশী একাদশীর দিনেতে উপবাস করে করেছেন নিরম্ব উপবাস একাদশীর অনেক রকম নিয়মের কথা বেশ কয়েক রকম নিয়মের কথা হরিভক্তি বিলাসে বলা আছে তার মধ্যে সর্বপ্রধান হল নিরম্ব উপবাস অর্থাৎ আগের দিন যেদিন যেদিন উপবাস হবে তার আগের দিন কি করতে হবে সংযত হয়ে জীবনযাপন করতে হবে অত্যন্ত সবসময় সাধুরা তো সবসময় সংযত থাকে তাদের ওই জন্য তাদের নামই হয়ে গেছে সাধুদের সুব্রত কেন সবসময় সুব্রত ধারণ তার জীবনের পুরুষোত্তম ব্রত কার্তিক ব্রত এদের তাদের সবসময় কার্তিক ব্রত যারা শুদ্ধ বিষ্ণব তাদের জীবনে আমাদের মানে এটা নিয়ম সেবা ব্রত এটা নিয়ম সেবা আমাদের জন্য কিন্তু শুদ্ধ গুরু হয়েছে সবসময় নিয়ম সেবা ব্রত তাদের আর কি সবসময় চলছে আমাদের শিক্ষার জন্য দেখান তাহলে আমরা দেখলাম এখানে একাদশী সম্বন্ধে অনেক বিচার হরিভক্তি বিলাসে বলা আছে তার মধ্যে এক কথা হলো এই যে যদি একাদশীর আগের দিন কেউ কেউ নিরম্ব উপহাসে একাদশী করতে যায় আগের দিন সে কী করলে মধ্যাহ্নে এক আহার করবে শুদ্ধভাবে এক করলে এক মধ্যে অনেক বিষয়তা আছে কেউ ভবিষ্যৎ কোনো কিছু খেতে পারে তার যেটা অনুকূল হয় পরের দিন সর্ব তার পরের দিন সারাদিন উপবাস থাকবেন তারপরের দিন কি করবেন এক আহার করবেন পরের দিন আবার এক আহার এইভাবে কঠোরভাবে করা যারা পারবেন না তারা অনেক সময় অনেকে করেন কি খালি একাদশীর দিনটা নির্জলা রাখেন তার আগের দিন দু তিনবার চারবার যতবার খুশি খেয়ে নেন তাতে পারেন না আর কি করবেন শরীর অন্নগত শরীর এই কলিকাল তারপরের দিন আবার আহার করে নেন এক আহার করেন না এরকম এক কেউ কেউ করেন কেউ কেউ করেন খালি ফলাহার করে একবার ফলাহার করে জীবনযাপন করেন একবার মতো ফলাহার করেন করে জীবনযাপন করেন এইভাবে তারপরে দেখা গেল ফলাহার করলেন পরের দিন পালন করে নিলেন এইভাবে বিভিন্ন রকম নিয়ম আছে সেই নিয়মগুলো পালন করলে পরে তাহলে আর সবচেয়ে বড় কথা একাদশী পালন করার মানেই হল একাদশীর দিনেতে ভগবানের সান্নিধ্যে থাকা অর্থাৎ হরিগুরু বৈষ্ণবের সান্নিধ্যে থেকে সর্বজ্ঞণ সর্বক্ষণ ভগবানের গুণানুবর্ণন কীর্তন এটা হলো উপবাস উপ মানে সমীপে বাস করা এটি উপবাস উপবাস মানে হলো সমীপে ভগবানের সমীপে বসবাস করা ভগবানের গুণাবলী সর্বক্ষণ শোভন করব ভগবানের ভগবানের স্মৃতি নিয়ে থাকব এইটা একাদশীর মূল অর্থ কিন্তু অনেকে খালি উপবাসটাকেই বড় করে দেখেন উপবাস তো করতেই হবে কিন্তু উপবাসটাই বড় কথা নয় সেটা তো আছেই তার সঙ্গে ভগবত স্মৃতিটাই সবচেয়ে বড় কথা